মায়াবী বেড়াল অনেক কাল আগে এক রাজ্যে থাকত এক রানী রাজা আর তাদের ছোট্ট রাজকুমারী লিয়া তার মতো এমন মিষ্টি হাসি খুশি বাচ্চা আর হয় না একদিন রানী লিয়া আর তার পরিচারকদের নিয়ে বাগানে বেড়াচ্ছে হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা মোটা সোটা বেড়াল লাফিয়ে পড়ল বেড়ালের সারা গায়ে পাতা নোংরা লেগে রয়েছে মনে হচ্ছে যেন খুব কষ্টে আছে হুম কি ওহো ওটা একটা বেড়াল ও শু বেড়ালটা খুব নোংরা দেখতে যা ভাগ শু শু বেচারা বেড়াল দুঃখী হয়ে গেল আর চলে যেতে উদ্যত হলো কিন্তু তাকে যেতে দেখে লিয়া কাঁদতে শুরু করলো ও সোনা মনে হচ্ছে লিয়ের বেড়ালটাকে ভালো লেগেছে ওকে রেখে দাও ওকেই ও পুষবে তাই বেড়ালটাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো সেখানে দাসী তাকে সাপসূত্র করে দিল তার থাবায় ওষুধ লাগিয়ে দিল আর গলায় একটা সুন্দর ফিতে বেঁধে দিল ও মা কি মিষ্টি দেখাচ্ছে বেড়ালটাকে লিয়ের খুব ভালো লাগবে লি মিষ্টি বেড়ালটাকে দেখো পিপ পিপ পিপ লিয়া বেড়ালটাকে এত ভালোবাসে যে তাকে পাশে না নিয়ে সে ঘুমোবেই না যতক্ষণ না বেড়ালটা আসছে সে কেঁদেই যাবে দুজনে অভিন্ন হৃদয় বন্ধু সব সময় একসাথে থাকে সত্যি কথা ওদের এত ঘনিষ্ঠতা এরকম সত্যি আর দেখা যায় না হ্যাঁ সত্যি আমি চাই এই ঘনিষ্ঠতা যেন চিরকাল থাকে আমি জানি এই বেড়ালটাই লিকে সারা জীবন খুশি রাখতে পারবে হ্যাঁ সেই রাতে যখন সবাই ঘুমিয়ে আছে বেড়ালটা উঠে পট্টি ঝেড়ে ফেলল আমি ঠিক হয়ে গেছি আমার ঘাও একদম ভালো হয়ে গেছে এখন এই প্রাসাদ থেকে চলে যেতে হবে আমার মিষ্টি রাজকন্যা এখনো ঘুমিয়ে আছে আমি তোমার ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না পরের দিন সকালে চারিদিকে বেড়ালকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল দাস দাসী পাচক মালি সবাই খোঁজাখুঁজি শুরু করল আরে ও বেড়াল কোথায় গেলে তুমি ওই দুষ্টু বেড়ালটা গেল কোথায় তুমি কি পেলে ওকে হ্যাঁ আমি পেয়েছি দেখো আরে এটা তো একটা খেলনা মাত্র একই জিনিস হলো না এইভাবে প্রাসাদে সবাই বেড়ালটাকে ভুলে গেল অনেক বছর কেটে গেল রাজকন্যা লিয়া এখন বড় হয়ে গেছে খুবই হাসি খুশি সে সে হেঁটে হেঁটে জঙ্গলে চলে যায় বেড়াতে ফুলেদের সাথে কথা বলে পাখিদের সঙ্গে গান গায় আজ দিনটা কি সুন্দর তোমাদেরও তাই মনে হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ রাজকন্যা খুব সুন্দর দিন ও হ্যাঁ ভারী সুন্দর <laughs> ঘুমো তোমরা আরামে ঘুমো চোখ বন্ধ করো আর আরামে ঘুমো আর এই কথা শুনে দুই পরিচারক গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল লিয়া খুব খুশি এখন সে যেখানে ইচ্ছে যেতে পারে আহ মুক্তি দেখা যাক আর একটু ভেতরে ঢুকলে কি পাবো আর সে যেতে যেতে মনের আনন্দে গান ধরল তার মিষ্টি শান্ত গলার গান শুনে পাখিরাও গলা মেলালো কিন্তু একটা দুষ্টু দৈত্য ওগার যে এই জঙ্গলেই থাকতো সেও শুনতে পেল কি মিষ্টি গলা আর কি অপূর্ব সুন্দরী <laughs> একে তো আমার নিজের করে রাখতেই হবে লা লা লা লা লা আমাকে ছেড়ে দাও তোমায় আমি বাড়ি নিয়ে আর তারপর তোমায় আমি বিয়ে না না আমাকে কিন্তু কেউ তার চিৎকার শুনতে না কারণ সে অনেক দূরে চলে গিয়েছিল আর তার ভিত্তিরা তখন গভীর ঘুমে তাকে অন্ধকার গুহায় নিয়ে গেল সেখানে সে কেঁদেই চলল এখন তুমি আমার এই কান্না বন্ধ করো আমি এই বিচ্ছিরি আওয়াজ শুনতে চাই না রোজ তুমি আমাকে ভালো ভালো গান শোনাবে চলো গাও আর বেচারি লিয়া কাঁদতে কাঁদতে গাইতে লাগলো কিছুই তো আর করতে পারবে না সে সন্ধেবেলা ওগারের খুব পিপাসা পেল তাই লিয়াকে বাইরে ঝোড়া থেকে জল আনতে পাঠালো যাও এই বালতিটা সঙ্গে নিয়ে যাও আর পালানোর কথা মনেও আনবে না যদি পালাও আমি ঠিক খুঁজে বের করে নেব বেচারি লিয়া মনের দুঃখে জল আনতে গেল ওখানে পৌঁছে দেখে একটা বেড়াল পাথরের উপর শুয়ে আছে এটাই সেই বেড়াল যার সাথে সে ছেলেবেলায় খেলত কিন্তু তার সে কথা মনে নেই ও কি মিষ্টি এই যে বেড়াল ছানা এদিকে এসো লিয়া ওকে ছোঁয়ার জন্য হাত বাড়ালো কিন্তু সেটা ঝোপের ভেতরে লাফিয়ে পড়ল ওহ বেড়াল আজ আমার দিনটাই ভীষণ খারাপ হ্যাঁ, কি ও তুমি এসেছো এসো এদিকে এসো মিষ্টি বেড়াল কি সুন্দর দেখতে তোমাকে তুমি আমার বন্ধু হবে এখানে আমার কোনো বন্ধু নেই আর একটা দুষ্টু দৈত্য ওগার আমাকে বিয়ে করবে বলে তুলে নিয়ে এসেছে আমি পালাতেও পারছি না তাহলে সে আমায় খুঁজতে চলে আসবে হা হা ইস যদি তুমি আমাকে বাঁচাতে পারতে তুমি কি পারবে বেড়াল ছানা আর যেই সেই কথা বলল অমনি বেড়ালটা পরিণত হলো এক সুন্দর যুবকে মাথায় উজ্জ্বল লাল রঙের চুল কিন্তু তার চেয়েও অদ্ভুত একটা ব্যাপার ছিল তার তার কান দুটো বেড়ালের মতো আর পেছনে একটা লেজ তুমি তুমি কে কে দয়া করে ভয় পেও না আমি হলাম পাশেরই রাজ্যের রাজপুত্র র্যাডলি যখন আমি ছোট ছিলাম তখন আমি খুব খারাপ বাচ্চা ছিলাম তাই আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে বেড়ালের আত্মা হয়ে জঙ্গলে থাকতে হবে কিন্তু এই অভিশাপ মুক্ত হবার উপায় তো থাকবেই হ্যাঁ আছে একটাই উপায় আমি কারোর জন্যে অত্যন্ত দয়ালু হয়ে কিছু করব আর সেটা যেন সে না জানে তাহলেই আমি আবার আগের মতো হয়ে যেতে পারি দয়া পরবশ এটা তো শুনে খুব রাজকন্যা তুমি কোথায় গেছিলে পিপাসায় আমার প্রাণ যায় যায় আর তুমি উধাও ও না আমাকে যেতে হবে বিদায় দাঁড়াও লিয়া ও না কি দাঁড়াও তুমি আমার নাম জানলে কি করে কিন্তু র্যাডলি এর মধ্যে ঝোপের পেছনে লুকিয়ে পড়েছে পরের দিন দুপুরে যখন লিয়া অগ্রের জন্য রান্না করার চেষ্টা করছে র্যাডলি জালনা দিয়ে লাফিয়ে ভেতরে এলো ও কেমন আছো বেড়াল মানে র্যাডলি এই কি করছো তুমি ও কিছু না ওই দৈত্যের জন্য কিছু রান্না করবার চেষ্টা করছি সুপে কি স্ট্রবেরিজ দিলে ভালো লাগবে স্ট্রবেরি স্যুপ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমি বাইরে গিয়ে নিয়ে আসি আমার খুব ভালো লাগে স্ট্রবেরি আর যেই লিয়া বাইরে স্ট্রবেরি আনতে গেল র্যাডলি দেখে তার সামনে লঙ্কার গুঁড়োর বোতল রয়েছে আমি ভাবছি যদি আমি শুধু ও আচ্ছা স্ট্রবেরিজ পেয়ে গেছি এখন সব একসাথে মিশিয়ে দিই স্যুপটা খেতে এবার দারুণ হবে ও ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অসাধারণ হয়েছে শোনো এখন আমায় একটা অন্য জায়গায় যেতে হবে তোমার কাজ হয়ে গেলে ঝোড়ার পাশে দেখা করো কেমন আর এই বলে সে জানলা দিয়ে লাফিয়ে চলে গেল রাজকন্যা আমার স্যুপ কোথায় যদি এক্ষুনি না আনো তাহলে আমি তোমাকে গিলে খাবো এই যে আপনার স্যুপ আমি ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করেছি হয়তো একটু মিষ্টি মিষ্টি হয়েছে ওগার গন্ধ শুকে বিরাট এক চামচ স্যুপ মুখে পড়ল কিন্তু সে চমকে গেল কারণ স্যুপটা একটুও মিষ্টি না তার মনে হলো মুখের ভেতরে আগুন জ্বলছে জল জল তুমি কি দিয়েছ এই সুপের ভেতরে জল জল ওগার গুহা থেকে বেরিয়ে ঝোড়ার দিকে ছুটল কিন্তু র্যাডলি তার জন্য অপেক্ষা করছিল সে তার ল্যাচটা লম্বা করে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিল জল জল আমার জল চাই এই তো এসে গেছে এবার র্যাডলি তার জাদু ল্যাজটা টানল আর ওগার খুব জোরে ছুটে আসছিল ল্যাজে হোঁচট খেয়ে সোজা নদীর জলে গিয়ে পড়ল নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গেল আর কোনো দিন তাকে দেখা গেল না ও হয়েছে আমি তোমার জন্য দৈত্যকে শেষ করে দিয়েছি এবার তুমি পুরোপুরি মুক্ত সত্যি বিশ্বাস করতে পারছি না অনেক ধন্যবাদ র্যাডলি ওহ এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো এরকম না ঘটলেই ভালো হতো র্যাডলির বেচারি রাজকন্যার জন্য খুব খারাপ লাগলো তাই সে আলতো করে তার হাত রাজকন্যার মাথায় রাখল তোমার এই ইচ্ছে যেন পূর্ণ হয় ওগারের সঙ্গে এই যে ঘটনা ঘটল সেটা তুমি ভুলে যাবে আর কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমার মিষ্টি লিয়া র্যাডলি তুমি কি বলছো আমি লিয়ার চোখের পাতা ভারী হয়ে এলো আর সে ঘুমিয়ে পড়ল র্যাডলি তাকে কোলে তুলে নিয়ে প্রাসাদের দিকে চলল সেখানে পৌঁছে সে তার জানলার নিচে দাঁড়িয়ে ওপর দিকে তাকালো অনেকটা ওপরে উঠতে হবে আমাদের শক্ত করে ধরে থাকো লিয়া র্যাডলি তার ল্যাজ সমানে লম্বা করতে লাগলো যতক্ষণ না সেটা রাজকন্যার ঘরের জানলায় পৌঁছল তাকে শক্ত করে ধরে সাবধানে ওপরে উঠতে লাগলো ভেতরে ঢুকে তাকে উষ্ণ বিছানায় শুইয়ে দিল আরামে ঘুমো রাজকন্যা আশা করি আবার দেখা হবে যখন র্যাডলি নিচে নামল হঠাৎ তার শরীর থেকে আলো ঠিকড়ে বেরোতে লাগলো আর তার বেড়ালের কান আর ল্যাজ উধাও হয়ে গেল যেহেতু র্যাডলি রাজকন্যা লিয়াকে অগরের হাত থেকে বাঁচিয়ে রাজকন্যার স্মৃতি মুছে দিয়েছে তাই এখন সে অভিশাপ মুক্ত আমি আমি আবার স্বাভাবিক মানুষ হয়ে গেছি আমি মুক্ত ইয়াহু আর সে মনের আনন্দে নিজের রাজ্যে ফিরে গেল পরের দিন সকালে যখন রাজকন্যা ঘুম থেকে উঠল রাজারানী ছুটে তার ঘরে এলো রাজকন্যা তুমি কোথায় ছিলে মা লি ও লি তোমাকে দেখে খুব ভালো লাগছে কিন্তু লিয়ার তো কিছুই মনে নেই তার বাবা মাকে চিন্তান্বিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে গেল কি হয়েছে তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা বেড়াল আর একটা ওগার আর খুব সুন্দর এক যুবক ভাবছি তারা কে ছিল দিন যায় রাজা রানী লক্ষ্য করল তাদের মেয়ে যেন কেমন আনমোনা থাকে যেন একটা স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছে মনে হচ্ছে যেন জরুরি কিছু একটা ভুলে যাচ্ছি আমি কিন্তু জানি না কি সেটা আমাদের মেয়েকে দেখে তেমন মনমরা লাগছে না আমাদের কি করা উচিত রানী আমরা এখন ওর বিয়ের জন্য চেষ্টা করিনি ওহ চলো সেটাই করি গিয়ে আমরা আমার মনে হয় ও যদি কাউকে ভালোবাসে তাহলে আনন্দে থাকতে পারবে তাই পরের দিন অনেক রাজ্যের রাজপুত্র এলো তাকে দেখতে লিয়া তাদের সবাইকে দেখল কিন্তু কাউকেই পছন্দ হলো না ঠিক তখন র্যাডলি এসে তাকে অভিবাদন জানালো সে হাসল লিয়া অবাক হয়ে গেল তুমি তুমি সেই রাজপুত্র যাকে আমি স্বপ্নে দেখেছি আমি বাধিত হলাম রাজকন্যা তাহলে কি আপনি আমাকে বিয়ে করতে রাজি যদি বলতে পারো আমি সবচেয়ে কি ভালোবাসি তাহলে তোমাকে বিয়ে করব ও একটু ভেবে দেখতে দিন সেটা কি স্ট্রবেরি আরে তুমি জানলে কি করে এই আন্দাজে বললাম আর তাদের বিয়ে হয়ে গেল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো লিয়া মন প্রাণ দিয়ে র্যাডলিকে ভালোবাসে একটা ছোট্ট বেড়ালও পোষে সে আর অন্যদিকে র্যাডলি কোনোদিন তাকে তার অতীতের কথা বলেনি অনেক সময় অনেক কিছু নিজের কাছে রাখাই ভালো